মুসলিমার তো জাগো মজলু মার তো জাগো মুসলিমার তো জাগো মজলু মার তো জাগো সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত হাতে রাখো ওই হাত কাঁধেতে ওই কাজ হাতে রাখো ওই হাত কাঁধেতে ওই কাজ হোক জানিবে আজ শঙ্কিত মা জঠ জাগো মজলু মা জঠ জাগো মা জঠ জাগো মজলু মা জঠ জাগো তারা ঢের নাই বুকে দুলা লুটে নাই সম্ভ্র ওদের বুকে হানরে ওদের শেষ তারা কেড়ে নাই বুকে দুলা বলকান হতে ঝিলামের তীরে বলকান হতে ঝিলামের তীরে আরো আগুনের ঝড় শেষ দুর্গটি যেন নারায় অরক্ষিত মুসলিম আজ জাগো মজলুম আজ জাগো মুসলিম আজ জাগো মজলুম আজ জাগো বসনিয়া দেখো দেখো কাশ্মী ফিলিস্তিনে দেখো আজ সংগ্রাম আজাদি বসনিয়া দেখো দেখো কাশ্মী ফিলিস্তিনে দেখো আজ সংগ্রাম আজাদি দিয়েছে জীবন ধারণী প্রভু মুছে দিতে পরিচয় ওরা সাহসী সংগ্রামী ওরা কারো করে না ভয় দিয়েছে জীবন দেয়নি তবু বুঝে দিতে পরিচয় ওরা সাহসী সংগ্রামী ওরা কারো করে না ভয় আজ সংঘাতে সংগ্রামী এসো আজ সংঘাতে সংগ্রামী এসো হোক দুশ্মন কম্পিত মুসলিমা যত জাগো মজলুমা যত জাগো মুসলিমা যত জাগো মজলুমা যত জাগো সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত সাথে দুনিয়ার বঞ্চিত নিপীড়িত হাতে রাখো হাত কাঁধেতে ওই কাজ হাতে রাখো হাত কাঁধেতে ওই কাজ হোক জালি মেরার শঙ্কিত মা জঠো জাগো মজলু মা যত জাগো মুসলিমা যত জাগো মজলু মা জঠো জাগো মুসলিমা যত জাগো মজলু মা যত জাগো